اهلا سهلا الو ماه رمضان اهلا سهلا الو ماه رمضان يا ايها الذين امنوا كتب عليكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান রমজানের ওই চাঁদ দেখে তাই গাই যে সবাই গান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান ঘরে ঘরে আল কোরআনের প্রদীপ জালো প্রদীপ জালো ঘরে ঘরে আল কোরআনের প্রদীপ জালো প্রদীপ জালো রহমত এলো মাগফিরাত এলো নাজাত এলো রহমাতে লো মাগফেরাতে লো না যাতে লো কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান রমজান যে চিনতে পেল সেই তো ভাগ্যবান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান রমজানের ওই চাঁদ দেখে তাই গাই যে সবাই গান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান চারিদিকে যেন খুশির ঢল নামিল ঢল নামিল চারিদিকে যেন খুশির ঢল নামিল ঢল নামিল হিংসা বিদ্বেষ হৃদয় থেকে মুছে ফেলো হিংসা বিদ্বেষ হৃদয় থেকে মুছে ফেলো চারিদিকে যেন খুশির ঢল নামিল ঢল নামিল চারিদিকে যেন খুশির ঢল নামিল ঢল নামিল হিংসা বিদ্বেষ হৃদয় থেকে মুছে ফেলো হিংসা বিদ্বেষ হৃদয় থেকে মুছে ফেলো কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান রমজান যে দিতে এলো সুখের আহ্বান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান রমজানের ওই চাঁদ দেখে তাই গাই যে সবাই গান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান দিক বিদিকে আলোই আলোই ঝলমল ঝলমল দিক বিদিকে আলোই আলোই ঝলমল ঝলমল সব হৃদয়া হৃদয়াজি কেড়ে নিল সব হৃদয়া হৃদয়াজি কেড়ে নিল দিক বিদিকে আলোই আলোই ঝলমল ঝলমল দিক বিদিকে আলোই আলোই ঝলমল ঝলমল সব হৃদয়া জি কেড়ে নিল সব হৃদয়া জি কেড়ে নিল কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান চারিদিকে যাই শোনা যাই আজকে খুশির বান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান কত মাস গত হয়ে এলো যে রমজান রমজানের ওই চাঁদ দেখে তাই গাই যে সবাই গান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান